পাবে না লাগিয়াতুন কোনো নিরর্থক কথাবার্তা যাতে শুনতে পাবে না কোনো নিরর্থক কথাবার্তা ফিহা তন্মধ্যে থাকবে আইনুন জারিয়াতুন প্রবাহিত সমূহ ফিহা তাতে রয়েছে সুরুরুন আসন সমূহ মারফু আতন উঁচু উঁচু বা আকুয়াবন এবং পানপাত্র সমূহ মাউদু আতন প্রস্তুত রয়েছে ওয়া নামারেকু আর তাকিয়া সমূহ রয়েছে মাসফুফাতন সারি সারি ওয়া জাওয়াবিয়ু ওয়া ঝারাবিয়ু এবং সর্বদিকে গালিচা সমূহ সম্প্রসারিত রয়েছে আফালা তবে তারা কি লক্ষ্য করে না যে ইলাল ইবিলি উটের দিকে কাইফা খুলিকত কিরূপে সৃষ্টি করা হয়েছে ওয়া ইলাস সামাই আর আসমানের দিকে যে কাইফা রুফিআত কিরূপে উচ্চ করা হয়েছে ওয়া ইলাল জিবালি আর পর্বতমালার দিকে যে কাইফা নুসিবাত কিরূপে তাকে দাঁড় করানো হয়েছে ওয়া ইলাল আরদই আর জমিনকে যে কাইফা সতিহাত কিভাবে তাকে সম্প্রসারিত করা হয়েছে ফাদাক্কির সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন ইন্নামা আংতা মুদাক্কির কেননা আপনি তো কেবল উপদেশটা মাত্র লাস্তা আলাইহিম আপনি তাদের উপর নন বিমুসাইতুর দায়গ্রস্ত অধিকারী ইল্লা মান তাওয়াল্লা কিন্তু যে বিমুখ হবে ওয়া কাফারা এবং কুফরি করবে ফায়ুআযযিবুহুল্লাহু আল্লাহ তাকে প্রদান করবেন আল আযাব আল আকবার অত্যন্ত কঠোর শাস্তি ইন্না ইলাইনা আমারই নিকট ইয়া বাহুম তাদের আসতে হবে অতঃপর আমারই কাজ হিসাবাহম তাদের থেকে হিসাব নেওয়া